रख के स्टार्ट कर दिया मैंने मैं बहुत सब पे रख देना तो बहुत शुरू कट जाता है मरे हा पिराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डाम् कञ्जाक्षङ्कम्बुकण्ठां स्मितसुभगमुखं सादरेण स्तदीनं सा त्रिभङ्गं रविकरवसनं भूषिता वैयन्त्या वीन्नामनस्थं युवती शतमृतं काञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वानुसुते देवी तङ्गि हरिप्रिये मूकां करोति वाचालं पङ्गुलङ्गयति गिरिं यत्कृपातमहं वन्दे परमा वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजे च हरिनाम परायणा दुर्वृत्ता वा सुविता वा નિસંગ નિસંગ નમો નમ નમ ધર્માય મહતે નમો કૃષ્ણાય વેદુષી બ્રાહ્મણીવ નમસ્કૃત ધર્માન ભક્તિ સનાતનાન નારાયણ দেবীং সরস্বতী ব্যাসং তত জয় মুদির জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ হে ছয় গোসাই করি চরণ বন্দন যা হইতি বিঘ্ননাথ अविस्तपुरन् दुर्गमी बुद्धिमिन्दस्यास्खलत्पादगतिर्बहु सकृपा दृष्टिनः नीना सन्त सन्तवलम्बनम् Mom. होते उपक्रमणिका রাধানন্দন শ্রীপাদ সুখদেব মুনি মহারাজ পরীক্ষিতের সবাই সবে মাত্র এই ভাগবতী কথা আরম্ভ করেছেন মহারাজ পরীক্ষিতকে লক্ষ্য করে শ্রীপাদ সুকদেব মুনি সারা বিশ্ব মানবের প্রতি ভগবানের কারুণ্য তার ভক্তবাৎসল্য দীনবাৎসল্য এই সব গুণের কথা এবং ভক্তির মধুরতা আর প্রত্যেকটি মানবের এই হরিভজনের কর্তব্যতার গর্ভ উপদেশ একটি শ্লোকে দিচ্ছেন मोहसेन महाराज तस्मात भारत सर्वात्मा भगवान ईश्वरो हरि श्रोतव्य कीर्तितव्य स्मर्तव्य चता भयम अभयम इच्छता এই সংসারে যেসব মায়ামুগ্ধ মানব নিরন্তর বিবিধ ভয়ে সন্ত্রস্ত রয়েছে জন্ম মৃত্যুর ভয় রোগ শোক জরা ব্যাধি তিতা জ্বালা ইত্যাদি সকল ভয় এই নিরন্তর সব মানবের চিত্তকে অধিকার করে আছে অভয়ং ইচ্ছতা এই যে ভয় এই ভয় থেকে আসছে কৃষ্ণফুলি সেই জীব অনাদি বহির্মুখ অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ এই সংসার দুঃখ জনিতই তো ভয় তো সুতরাং যারা এই ভয়ের কবল থেকে মুক্তি লাভ করে আর যারা অভয় এবং অমৃত স্বরূপ শ্রী ভগবানের মধুর ভজন পথকে আশ্রয় করে আর জীবনে শান্তি লাভ করে সকল প্রকার ভয় ও ক্লেশকে পরিহার করে আর যারা অভয় অমৃত স্বরূপ ভক্তিরসের আস্বাদন পূর্বক সুখী হয়ে গোবিন্দের নিত্য সেবা লাভ করার জন্য ইচ্ছা করেন বলেন হে মহারাজ তারা সর্বাত্মা ভগবান ঈশ্বর শ্রীহরি শ্রবণ করবেন তার নাম গুণ লীলা কীর্তন করবেন এবং তার মধুময় লীলা স্মরণ করবেন ভক্তি অঙ্গের তিনটি প্রধান অঙ্গকে ব্যক্ত করছেন সুগমণি উপলক্ষণে এই নবধা ভক্তিকে আশ্রয় করবেন আমাদের শ্রীপাদ শ্রীধর স্বামী সর্বজ্ঞ ব্যাখ্যাকার ভগবান নিজে বললেন অহং ব্যাদমি সুকু ব্যক্তি ব্যাস ব্যক্তি ন ব্যক্তি বা কিন্তু সিদর্শানি সর্বং ব্যক্তি শ্রী নৃসিংহ প্রসাদাত ভগবান নিজ মুখে বলছেন কে ভাগবতের অর্থ জানে অহং ব্যাধনি আমি জানি আর একজন জানেন ব্যাস ব্যক্তি ব্যাসদেব জানেন না তারপরে বলছেন সুখ ব্যক্তি সুখ মুনি জানেন তারপরে বলছেন ব্যাস ব্যক্তি ন ব্যক্তি বা ব্যাস জানেন আবার নাও জানেন সুখ মুনি ব্যাখ্যা করেছেন আস্বাদন করেছেন ভাগবত অতএব তিনি সবই জানেন আর এই শিরস্থানি সর্বং ব্যক্তি শ্রী নৃসিংহ প্রসাদ আর শ্রী নৃসিংহ প্রসাদে শিরস্বামী সবই জানেন এই জন্য আমাদের যে পাদগণ তারা শ্রীধর স্বামীর টিকাকে মান্য করেছেন স্থানে স্থানে শ্রীধর স্বামীর টিকাকে উল্লেখ করেছেন আর তার ব্যাখ্যা করেছেন পাদগণ কেন সং ভগবান শ্রীমন মহাপ্রভু তিনি বললেন ভাগবত ব্যাখ্যা করবেন তো শ্রীধর আনুগত করো ভাগবত ব্যাখ্যার আর অভিমান সারি ভজ কৃষ্ণ ভগবান শ্রীধরে না অনুগত্যে এই ভাগবত ব্যাখ্যা করতে হবে তো আমাদের শ্রীধর স্বামী পাঠ বলেন এখানে সুকমণি ভগবানের চারটি নামের কথা উল্লেখ করলেন কেন একটি হচ্ছে সর্বাত্মা একটি হচ্ছে ভগবান একটি হচ্ছে ঈশ্বর আর একটি হচ্ছে হরি ভগবান একটি নাম উল্লেখ করলেই তো হতো এই চারটি নামের উল্লেখ করার কি প্রয়োজন ছিল এইরূপ প্রশ্নের উত্তরে আমাদের গোস্বামীপাদ তিনি বলছেন যথার্থ ব্যাখ্যা এই শ্লোকের পরে আর বিশ্বজিৎকে ভগবান তার কারুণ্য গুণ ভক্তবাৎসল্য গুণ এবং পতিত পাবনত্ব গুণের ইঙ্গিত করেছেন সর্বজ্ঞ শ্রীধর স্বামী শ্রী ভগবানের কৃপায় ছবি জেনেছেন তাই তিনি এক একটি যে ভগবানের নাম উল্লেখ করেছেন সুগুণী তার এক একটি শব্দে ব্যাখ্যা করেছেন বললেন সর্বাত্মাইতি পৃষ্ঠতম সর্বাত্মা এই গুণটি ভগবানের শ্রী সুকমুনি সারা বিশ্বজীবকে তার চরণের দিকে আকর্ষণ করার জন্য এই সর্বাত্মাটি বলেছেন সকল অখিল জীবের প্রিয় হচ্ছেন ভগবান সবার অন্তরের ভালোবাসা এই কৃষ্ণকে ধরতে চায় কিন্তু যখন কৃষ্ণ বিমুখ হয়ে আর হতভাগ্য মায়ামুগ্ধ জীব যখন এই সংসার ভোগ কামনা করল তখন তার অন্তরের ভালোবাসা রুষ্ট হয়ে গেল যখন দেহ গেহ স্ত্রী পুত্র বিষয় বৈভবকে ভালোবাসল ভগবানের বিমুখ হয়ে গেল মায়ামুগ্ধ জীব সংসারী জীব কোটি কোটি নরনারী দেখুন না জগতে সংসারে যেন একটা এই বিষয়কে নিয়ে মহাযুদ্ধ তরঙ্গ চলছে সমগ্র মানব যেন এই বিষয় সুখে মত্ত হয়ে আর এই বিষয় নিয়ে আর দিবানা দিবানাত্রি চিন্তন করছে ভগবানের চিন্তা আসবে কি করে কারণ কৃষ্ণ সূর্য সমমায়া ঘোর অন্ধকার ঘোর অন্ধকারে ডুবে আছে সংসারের নরনারী সূর্যের আশ্রয় না নিলে অন্ধকার যাবে না তাই এখানে সুখমণি সর্বাত্মা বলে বলছেন আপনার ভালোবাসাটি ভগবানকে ধরতে চায় কিন্তু যখন ভগবানকে ধরতে পেল না এই তখনই দুষ্ট হয়ে চোর হয়ে আর আপনার হৃদয়ের সদবৃত্তিগুলি চুরি করে আর হৃদয়টিকে শ্মশান ভূমিতে পরিণত করল এটা আমরা ভাগবতেই পাই তাবৎ রাগাদস্তেনা তাবৎ কারাগৃহং গৃহম তাবৎ মোহং গৃণিগড়ৌ যাবৎ কৃষ্ণ ন তে জনা যখন ব্রহ্মমোহন লীলায় ব্রহ্মা ভগবানের স্তুতি করছেন তখন বলছেন হে ভগবান তাবৎ না তাবৎ গৃহ গৃহম যাবৎ তাবৎ মহং যাবৎ কৃষ্ণ নতে জনা হে কৃষ্ণ অন্তরের ভালোবাসা তোমাকে চায় কারণ তুমি আত্মার আত্মা সর্বাত্মা অতের সকলের সবার থেকে বেশি প্রিয় শ্রুতিমাতাও বললেন প্রেয় পুত্রাত প্রেয় বিত্তাত প্রেয় অন্যস্মাত प्रयो अंतरतरम जलम आत्मा पुत्रे थे के प्रियो थे के आत्मीय स्वजन इत्यादि प्रिय के प्रियो सवार थे आत्मा আর এই আত্মার প্রিয়তায় দেহদৈহিকানি প্রিয় বলে মনে হয় আর এই আত্মার আত্মা পরমাত্মা হচ্ছেন কৃষ্ণ ভগবান এই জন্য স্বাভাবিকই ভালোবাসার গতি তার দিকে কিন্তু প্রভু যখন ধরতে পারছে না তখন সে না তেনা মানে চোর তখন নরনারীর হৃদয়ের ভালোবাসা চোর হয়ে যাচ্ছে চোর হয়ে আর ভালোবাসা বলছে ক্ষুদ্র দিন মায়াবুদ্ধ জীব ভগবান তোমাকে এই দেব দুর্লভ ভজনের নরদেহ দিলেন কিন্তু হায় মায়াবুদ্ধ মানব তুমি এই দেহে গোবিন্দ ভজন করলে না তোমার তোমার মূল্যবান ভালোবাসা তুমি কৃষ্ণকে নিবেদন করলে না ভববন্ধন স্বীকার করলে আবার চৌরাশি লক্ষ জনি এবং নরকারি দুঃখতে পচে পচে মরবে তুমি জানো না ভগবান এই আমাকে তোমার হৃদয়ে দিয়ে আর পূর্ণরূপে কৃষ্ণচরণে নিবেদনের জন্য দিয়েছেন কিন্তু তুমি দুস্থ প্রকৃতি কৃষ্ণ ভজলে না এই জন্য আমি তোমাকে দণ্ড দেব কি দণ্ড দিচ্ছে না চোর হয়ে গেছে হৃদয়ের সদবৃত্তিগুলিকে ধীরে ধীরে সব চুরি করে নিয়েছে তাবৎ মোহ অঙ্গ্রে নিগড় তখন মোহ হয়ে গেছে পায়ের শৃঙ্খল আর ঘর দ্বার হয়ে গেছে সব মায়ার কারাগার সব নরনারী মায়ামুগ্ধ জীব কৃষ্ণ ভজন বিমুখ এই কারাগারে বদ্ধ হয়ে আছে আর ওই মহশৃঙ্খল পাশে আবদ্ধ হয়ে আছে এটি আমাদের ভালোবাসা কৃষ্ণকে নিবেদন না করার জন্য তাকে ছেড়ে রুষ্ট হয়ে আর আমাদেরকে দণ্ড দিচ্ছে শাস্তি দিচ্ছে ওহো মায়ামুগ্ধদ্বীপ মহাজন এবং ছাত্র বলছেন তুমি জানো না তুমি কৃষ্ণকে ভজলে না ভালোবাসলে না কিন্তু তিনি তোমাকে কত ভালোবাসেন সত্যিকারী ভালোবাসার মূর্তি ভগবান অতএব জীব যদি এই কৃষ্ণ ভজনের পথে এক পথ উন্নীত হন তো ভগবান করুণার পথে সহস্র সহস্র পথ তার দিকে নেমে আসেন জবের থেকে অনাদিকাল আমরা গোবিন্দ চরণ ভুলেছি তবের থেকে এই কৃষ্ণের করুণা কতভাবে আমাদেরকে জড়িয়ে রেখেছে কি এমন ভালো কাজ করলাম যখন চৌরাশি লক্ষ লক্ষ জনিতে ঘুরছিলাম তখন এই দেব দুর্লভ ভজনের মানব দেহ পেলাম কি পশু জনিতে এমন ভালো কাজ করলাম অহৈতুকি করুণা করে আর গোবিন্দ এই ভজনের উপযোগী সংসার সিন্ধুর পরপারে যাওয়ার সুদৃঢ় নৌকা এই নরদেহটি আমাদিগকে দিলেন এইটিকে আশ্রয় করে আমাদিগকে আর ভগবানের উপাসনা করে আর এই দুস্তর ভবা সিন্ধুর পরপারে যেতে হবে এই দায়িত্ব মহান কর্তব্য প্রত্যেকটি নরনারীর মস্তকের উপর আসে ছিন্নস্ত করা বুঝতে হবে তাদেরকে এই দেহটি কেন করুণা এটি ভগবানের অহেতু করুণা শুধু তাই নয় গুরুরূপে সে যে ঘরে ঘরে দীক্ষা দেয় সবাকারে বৈষ্ণব রূপেতে দেয় শিক্ষা আর শাস্ত্র রূপে কহে জ্ঞান আর আত্মা রূপে অধিষ্ঠান ওই যে পরমাত্মা সর্বাত্মা সবার হৃদয়ে আছেন দেখো তার কারে বা উপেক্ষা কাউকে উপেক্ষা নেই প্রেম ঘনমূর্তি সমগ্র জীবকেই তিনি অহেতু পূর্ণা করেন ভালোবাসেন এই যে সর্বাত্মাকে দানি দিয়েছেন পরমাত্মা রূপে আছেন কেন পরমাত্মা এই ব্যাখ্যাটি না করে আর শ্রীধর স্বামী শ্রেষ্ঠত্তম ব্যাখ্যা করলেন কেন সব জীবের তিনি প্রিয় সর্বাত্মা মানে সাধারণত পরমাত্মা এই ব্যাখ্যায় সহজ কিন্তু এই সহজ ব্যাখ্যাটা না করে উনি বললেন সর্বাত্মা ইতি শ্রেষ্ঠতম সর্বাত্মা শব্দের মধ্যে তো ভালোবাসার কোনো কথা নেই কিন্তু দিলেন এই জন্যই সেখানেও পরমাত্মা রূপে আছেন একটি জীবের উপরে করুণা করে আর শ্রী ভগবানের জীবের সঙ্গে চলেছে তার মহা অভিযান অনাদিকালের থেকে কেন যাকে যাতে কৃষ্ণ বহির্মুখ জীব মায়াকে ভুলে আর কৃষ্ণকে ভজন করতে পারে তার উপাসনা করতে পারে তাকে ভজন করে তার দাস হয়ে ধন্য হয় কারণ সে স্বরূপত নিত্য কৃষ্ণ দাস নিত্য কৃষ্ণ দাস জীব তা ভুলি গেল এই দোষে মায়া কি গলায় বাঁধিল আমাদের তো ওইটাই দোষ আর তো কিছু দোষ নেই এই যে অনন্ত অভিযান অনন্ত জীবের হৃদয়ে সর্বাত্মা পরমাত্মা অনাদিকালের থেকে বসে আছেন কি উদাসীনের মতো হৃদয়ে না থাকলে জীব তার ইন্দ্রিয়গুলি নিজ শক্তিতে চালনা করতে পারবে না সমগ্র জীবের জীবত্ব পরিচালিত করছেন তিনি সেই পরমাত্মা কিন্তু বৈষ্ণব দার্শনিক বলেন এখানেই শেষ নয় কোনো সন্তান রুগ্ন হয়েছে বিকারগ্রস্ত হয়ে গেছে ভুল বকছে স্নেহময়ী মা ঔষধ দিচ্ছেন পথ্য দিচ্ছেন আর সন্তানের বদন পানে চেয়ে আছেন খাওয়ানি দাওয়ানি কত বিনিদ্র রজনী কিসের আশায় কখন আমার ছেলের এই বিকার কেটে যাবে কখন ছেলে আমার সুস্থ হবে কখন আমাকে মা মা বলে ডাকবে এই একটি মুহূর্তের অপেক্ষায় যেন মা শিওরে বসে আর তার ওই আরোগ্যের প্রদান পানি চেয়ে থাকেন তেমনি সর্বাত্মা ভগবান করুণাময় এই দেহরূপ রোগ শয্যার পার্শ্বে অনাদিকালের থেকে বসে দেখছেন ঔষধ পথ্য দিচ্ছেন কি ঔষধ ওই গুরুরূপে ঘরে ঘরে দীক্ষা দেয় সবাকারে ভগবানের স্বরূপ চিন্ময় লোকের থেকে আপনাদের জন্য আপনাদিকে ভক্তরজ্জু দিয়ে আকর্ষণ করে তার স্মরণে নিয়ে যাবার জন্য তার করুণার মুখ্য দুটি ধারা এই জগতে নেমে এসেছে মার অন্ধকার দেশে সেগুলি কি একটি গুরু আর একটি বৈষ্ণব গুরুরূপে ঘরে ঘরে দীক্ষা দেন সবাকারে বৈষ্ণব রূপে দেন শিক্ষা শাস্ত্র রূপে কহে জ্ঞান এই জ্ঞান দিয়েছেন ভাগবত ভগবান স্বামী আমাদের শ্রীজীব গোস্বাইপাদ ভাগবতে স্তুতি করেছেন সাক্ষাৎ ভগবান বলে উল্লেখ করেছেন প্রথম দ্বিতীয় স্কন্ধ তা দুটি শ্রীচরণ তৃতীয় চতুর্থ স্কন্ধ দুই জানু পঞ্চম স্কন্ধ নাবিদেশ ষষ্ঠ সপ্তম তার বাহু অষ্টম স্কন্ধ তার বক্ষদেশ নবম স্কন্ধ তার গ্রীবা দশম স্কন্ধ তার ফুল্ল মুখারবিন্দ একাদশ স্কন্দ ললাটপট্ট আর দ্বাদশ স্কন্দ শিরোদেশ এই তো ভগবান ভাগবত শাস্ত্ররূপী জ্ঞান আর আত্মারূপে এই সর্বাত্মা ভালোবাসে আপনাকে তাই তো এসেছে তিনি যে ভালোবাসার মূর্তি জীবনাথ দাস না ভালোবেসে থাকতে পারেন না যখন ভক্তির ব্যাখ্যা করছেন গুসাইপাদ তখন বলছেন ভক্তি লাদিনী সার সমবেত সম্বিত সার রূপা ভগবানের আনন্দিনী শক্তি আর সম্বিত শক্তির অবস্থা এই ভক্তই ভক্তি বা প্রেম भक्त महानुभाव बोलें प्रेम हरि का रूप है और हरि है प्रेम स्वरूप एक है दो कोरी लोखे जों सूरज और धूप ভগবান আর ভক্তি প্রেম এক জিনিস এক হ্যায় কিন্তু দো করি লখে দুটির মতো প্রতীয়মান হন যেমন সূর্য এবং তার আলুক মালা কিরণমালা করুণাময় ভগবান সর্বাত্মা সেই আমাদের বদন পানি এত সমস্ত দিয়ে আর সে আছেন কখন গুরু বৈষ্ণবের কৃপায় শাস্ত্রের কৃপায় এই সকল জীব এই মায়াতে আসক্তি ত্যাগ করে আমার চরণ উপাসনা করবে বা ভোজন করবে এই জন্য বললেন সর্বাত্মা আর একটি বলেছেন ভগবান শ্রীধর স্বামী ব্যাখ্যা করলেন ভগবান ইতি সৌন্দর্যম ভগবান তিনি হচ্ছেন অপার অগাল সৌন্দর্যের সমুদ্র আমাদের মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে বললেন ভগবান কত সুন্দর তা আমরা ক্ষুদ্র কীর জীব বুঝতে পারব কি যে রূপের এক কণ ডুবায় সর্বভুবন সর্বপ্রাণী করে আকর্ষণ ভগবান সৌন্দর্যের সিন্ধু কিন্তু জগৎকে ডুবাতে সিন্ধুর দরকার হয় না বিন্দু ভগবানের সুন্দরতা যদি জীব এক বিন্দু উপলব্ধি করে বেশি তো করার সামর্থ্য জীবের নাই কারণ জীব তো ক্ষুদ্র জীব আর ভগবান যদি অধিক আস্বাদন করান কৃপা করে তো করবে আজ মহাপ্রভু সাক্ষাৎ এলেন রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ এই উপাসনাটি ভালোবাসাটি ভগবানের সমগ্র জীবকে সমগ্র মানবকে জানিয়ে দেওয়ার জন্য ভগবান ইতি সৌন্দর্যম যৌ মায়া চিত শক্তি বিশুদ্ধ সত্য পরিণতি তার শক্তি লোকে দেখাইতে এই রূপ রতন ভক্তগণের গুড়ধন এটি ভক্তগণের গুড়ধন ভক্তই জানেন কৃষ্ণের কি রূপ কত তার মাধুরী এই রূপের স্রোতে তারা ভেসেছেন হাবুডুবু খাচ্ছেন অন্য কেউ ভাসতে বলেন দুবল নরোত্তম না জানি সাঁতার এই ভগবানের রূপে গুণে লীলায় তারা এমনভাবে মগ্ন হয়ে গেছেন এবং তাদের সেই মহাবাণী তাদের সেই বিমল অনুভূতি সমগ্র বিশ্বজীবকে ওই ভগবানের দিকে আকর্ষণ করার জন্য শাস্ত্রী গ্রন্থে লিখে রেখেছেন এখনো সব বিরাজ করছে তাদের বাণী তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না এই মাংস চক্ষে কিন্তু শাস্ত্ররূপে বিরাজ করছেন তারা তাই বললেন সেরূপের এখন ডুবায় সর্বভুবন সর্বপ্রাণী করে আকর্ষণ যোগমায়া শক্তি বিশুদ্ধ সত্য পরিণতি তারই শক্তি লোকে দেখাইতে এই রূপরতমন ভক্তমণির গুড়ধন প্রকট করিল নিত্যইলা হইতে ভগবান যে ত্রিপাল বিভূতিতে অনন্ত অপপরিকর সঙ্গিক তাদের প্রেম আস্বাদন করছেন এই জগৎ যদি পচেই যায় তার কোনো হানি হয় না পুষ্পা বিভূতির মধ্যে মায়া বিভূতি জগৎ এক পাত তো এই অনন্ত জীব সহিত ব্রহ্মাণ্ড যদি মরে তাহলে কৃষ্ণের কত ক্ষতি হয় বলেন ষড়ৈশ্বর্য প্রতি কৃষ্ণের মায়া কিবা করে এই শতকাম ধেনুপতির সহস্রকাম ধেনুপতির জয়তে ছাগি মরে যায় লক্ষ লক্ষ কাম ধেনু আছে যার তার যদি একটা ছাগল মরে যায় কি ক্ষতি হবে তেমনি আমরা যদি মরেই যাই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড এইভাবে পচে পচে মাই দুঃখ ভোগ করে তার ক্ষতি কিছুই হবে না কিন্তু একটি জীব যতদিন থাকবে ততদিন চলবে তার আসা যাওয়া সেই অন্ধকার জগতে সেই মাধুরী নিয়ে সেই লীলা মাধুরী নিয়ে বারে বারে নানা অবতারে আসছেন ভাগবত বলেন অবতার ঝসংখ্যা দুটি একটি ভগবানের অবতার নেই অসংখ্য অসংখ্য অবতার তার সেই পূর্ণামাধুরী এক বিন্দু আস্বাদন করিয়ে জীবকে ধন্য করবেন এত তিনি অপার করুণার সিন্ধু করুণার পার আবার আর একটি শ্লোকের ব্যাখ্যায় ঈশ্বর স্বামী পারি ভগবান শব্দের অর্থ করেছেন একটি ভজনীয় গুণশ্চ বসতে হবে ভগবানকেই কৃষ্ণকেই ভুজতে হবে তার মধ্যে ভজনীয় গুণ আছে কারণ জীব হচ্ছে সব কৃষ্ণ দাস নিত্য কৃষ্ণ দাস তারা যদি কামনা বাসনার তাড়নায় নানা দেব দেবীর উপাসনা করে আর নানা বস্তু চাওয়ায় তাহলে ঠিক ঠিক ভজনই একে ভজন করা হবে না শাস্ত্রে আছে একবার মুনি ঋষিগণ তাদের সভাতে তর্ক উঠল আচ্ছা কাকে ভজতে হবে কোনো জায়গায় দেখা যায় ব্রহ্মাকে বসতে হবে কেউ বলেন মহাদেবকে ভজতে হবে কেউ বলেন কৃষ্ণকে ভজতে হবে তো ঠিক ঠিক ভজনীয় তত্ত্বকে তো তারা ভৃগুমুনিকে ভার দিলেন যাও ভৃগুমুনি তুমি পরীক্ষা করে সে আমাদের ঠিক ঠিক জানাও যে আমরা কাকে ভজব ভৃগুমুনি চললেন এই বিশুদ্ধ সত্যের কষ্টি পাথর নিয়ে পরীক্ষা করতে প্রথমে ব্রহ্মার কাছে গেলেন ব্রহ্মার সন্তান ভৃগু তো সেই রকম সত্য ব্রহ্মার তো মহাদেব এবং শিহরির থেকে তো কম দাঁড়িয়ে আছেন কিচ্ছু বলছেন না প্রণামও করা নাই কিছু নেই পিতাম পুত্রের সম্বন্ধ ব্রহ্মা রেগে গেলেন সত্য পরীক্ষা হয়ে গেল চলে গেলেন শিবলোকী শিবন মহাদেব রাতা আলিঙ্গন ঘুরতে আসছেন দাঁড়াও ছোবে না এই যত সব অসভ্য বেশগুলি তুমি ধারণ করো এই শ্মশানের ছাই এই হাড়মালা ইত্যাদি অসুচি বস্তি নিয়ে আমায় স্পর্শ করবে না মহাদেব ত্রিশূল নিয়ে মারতে গেলেন মহাদেবী হাতে ধরলেন ভাই যা বলার বলেছে ক্ষমা করে দাও যা ও তোমার তত্ত্ব কি জানে সান্ত্বনা সান্ত্বনা পেলেন মহাদেব চলে গেলেন শ্রীহর লোকে ভৃগু সেখানে বিশাল বিরাট সত্য অনন্ত সিদ্ধায় স্মরণ করে আছেন ভগবান শ্রীহরি ভৃগুমুনি তাকে পরীক্ষা করতে গিয়ে হঠাৎ তার বুকে পদাঘাত করলেন কিছু বলা নেই কোয়া নেই কিচ্ছু নেই যেমনি পদাঘাত করেছেন তেমনি শ্রীহরি উঠলেন না আপনি কখন এসেছেন আমি বুঝতে পারিনি অপরাধ হয়ে গেল আর কত করুণা আপনার আপনার এই চরণ আমার মুখে দিলেন আমার এই বজ্রসার পক্ষে আপনার মৃদুল চরণে কত আঘাত লাগলো স্তুতি করতে লাগলেন আপনি যে কৃপা করে আমাকে আপনার চরণ বুকে দিয়েছেন আজ থেকে আমি ভৃগুপদ চিহ্ন এই চিরকাল বুকে রাখবো আমার ভগবানের একটা চিহ্ন হয়ে গেল উল্লাসে ভৃগুমুনি নাচতে লাগলেন সেইখানে নেবে এসে আর মুনি সমাজ বলছেন দেখুন ভজনীয় শ্রীহরি অতএব নিঃসন্দেহে আপনারা এই ভজনীয় শ্রীকৃষ্ণের ভজন করুন কোনো প্রকার দ্বন্দ্ব মনে আনবেন না এই ভজনীয় তত্ত্ব আমাদের শ্রী অক্ষুর মহাশয় এই ভজনীয় গুণগুলি শ্রীকৃষ্ণের ব্যক্ত করেছেন একটা শ্লোকে কপণ্ডিত তদপরম शरण समियात भक्त प्रियात ऋत गिर सुरीद कृतज्ञात सर्वान् ददाति सुरिदो भजतु विकामान् नाथमान विपञ्चमप्यपचया पशयो न स्तुति को শ্রী অকুর মহাশয় ক পণ্ডিত এই জগতে কোন বিদ্যান কৃষ্ণের আশ্রয় না হে প্রভু তোমাতেই সেই ভোজনীয় গুণ আছে কি কি গুণ বললেন অপণ্ডিত তদপরং স্বর্ণাং সমিয়াত ভক্ত প্রিয়াত তুমি যে ভক্তের প্রিয় আর ভক্ত তোমার প্রিয় এই সর্বাত্মা যা আমরা বললাম সেই কথা এটি আর কার মধ্যে নাই অতএব কপণ্ডিত এমন কোন পণ্ডিত আছেন যিনি এই কৃষ্ণের ভজন না করবেন অপরং শরণং সমিয়াস অন্তরের ভালোবাসা মূল্যবান যিনি সেটি মায়াকে দিবেন অন্য কোনো দেব দেবীকে দিবেন দিবেন একমাত্র কৃষ্ণকে তিনি ভজনীয় তত্ত্ব ভক্ত প্রিয়া ঋত গিরম এই গুণ আর অন্য কারো মধ্যে নাই তিনি হচ্ছেন সত্যবাস এর একটি সুন্দর দৃষ্টান্ত আছে ভগবান শ্রীরামচন্দ্র যখন লঙ্কায় যুদ্ধ করতে প্রবেশ করেছেন তখন সেই সময়ে ওই বিভীষণ উনি তো ভক্ত শ্রীরামচন্দ্রের হনুমানের সঙ্গে সত্য হয়েছে এখন রাবণকে উপদেশ দিতে গেছেন দেখো দাদা দোস্ত আমাদের সীতাহরণ করেছে ফিরিয়ে দাও তিনি চলে যাবেন তার জন্য তো তার আশা কোনো রাজ্য কামনার জন্য তো নাই তিনি তাদের দাবি চাই আর তথাপি যদি যুদ্ধ করেন তখন আমরা করবো ক্রুদ্ধ হয়ে রাবণ লাথি মারল বিষণকে তখন তিনি তাকে ত্যাগ করে আর রামচন্দ্রের সঙ্গে চলে গেলেন তো এখন রিপুর রাজ্যে আছেন তারা নানা রকম ছরণাময় রাক্ষস আর কত শক্তিশালী এই জন্য দরজায় যে যে শিবির আছে তাদের সেই শিবিরের দরজায় হনুমান পাহারা দিচ্ছেন হনুমান তো জানেন বিভীষণের ভক্তি পূর্বে সত্য হয়েছে বিভীষণকে দেখেই উনি যে প্রভুকে বলছেন দাঁড়ান প্রভুকে জানিয়ে আসুন প্রভু রাবণের ভাই বিভীষণ আপনার স্মরণ নিতে চায় আপনার শিবির দ্বারে উপস্থিত তাকে আনবো কি তো যতক্ষণ যুদ্ধ চলবে ততক্ষণ পর্যন্ত মন্ত্রী রাখা হয়েছে সুগ্রীবকে রাজার ছেলে রাজনীতি নিপুণ তো তাকেও তো একটা মর্যাদা দিতে হবে মন্ত্রী আচ্ছা সখা রাবণের ভাই আমাদের শরণাগত হতে আসে কি করব প্রভু দেখুন এরা রাক্ষস নানা প্রকার মায়াবী কখন কি ছড়না করে বলা যায় না অতএব তাকে এখন আমরা যুদ্ধবন্দী হিসাবে রাখব তারপরে যদি আমরা লঙ্কা জয় করি একেই রাজা করে দেব কি আছে আমরা তো রাজ্য চাই না সকা তুমি ঠিকই বলেছ রাজনীতি নিপুণ রাজার ছেলে কিন্তু সখা আমার যে একটা প্রতিজ্ঞা আছে সেদিকে ছাড়বো কি করে সেটি কি ওই সখী দেবব্রহ্মণ্য যস্ত বাস্মি যাচতে অভয়ং সর্বদা তস্ময়ী দদামে তদ্ব্রতং মম এই জন্য শরণ্য গুণের কথা বললেন ভজনীয় গুণের তার কেউ যদি হে কৃষ্ণ আমি তোমার চরণে শরণ নিলাম বলেন আমি তাকে রাখবো তাতে আমার তাতে ভালো হবে মন্দ হবে সে বিচার কিছু নেই আমি তাকে স্মরণে রাখবো এই আমার একটা গুণ এই আমার একটা প্রতিজ্ঞা অতএব কপণ্ডিত সদপরং স্মরণং সমিয়া কোন বিদ্যান এমন আলুকে ছেড়ে আর অন্যের ভজন করবে অন্যকে ভালোবাসবে হৃদয়ের ভালোবাসা এত মূল্যবান সম্পত্তি তার চরণে নিবেদনের জন্য তিনি দিয়েছেন সেটি মায়াতে দেবে এই জন্য বললেন ভক্ত প্রিয়াদ ঋতুগির সত্যবাক এই সত্যটা তাকে রাখতে হবে কৃতজ্ঞাত আমাদের শাস্ত্রে আছে কৃষ্ণকে জল তুলসী দেই দেই জন তার ঋণ সদিতে কৃষ্ণ করেন যতন এই যে সকালবেলা ভক্ত আপনি ঠাকুর পুজো করছেন এক গন্ডুর জল দিচ্ছেন কৃষ্ণায় নম ওইটার মূল্য কত জানেন আপনি যে জল দিলেন এক এক গন্ডুর সার কৃষ্ণানুমূল একটা তুলসী পাতা দিলেন বলেন কৃষ্ণকে জল তুলসী দেই যেই জন এই তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন যতন ঋণী হয়ে গেলেন এক গন্ডুর জল আর এক পাতা তুলসীর মতো দেওয়ার কিছু ঘরে নাহি ধন বাহ তিনি ষড়ৈশ্বর্যের অধিপতি কোটি কোটি ব্রহ্মাণ্ড যা লোমকূপে আছে কত চতুষ্পাদ বিভূতি তার তার মালিক তিনি একটা রাজ্য দিয়ে দিলেই পারতেন এক কথা তুলসী এক গন্ডুল জলের বিনিময়ে বললেন হবে না ও দিলে চলবে না কারণ সে নিষ্কাম হৃদয়ে দিয়েছে আমার প্রিয় তুলসী বিষ্ণুপ্রিয়া চরণে নিবেদন করেছে কৃষ্ণায় নম তো সে যা চাইবে আমি তো তাকে তাই দেব তবে তো তার দেওয়ার ঋণ শোধ হবে তো সে তো আমার সেবা চায় আমাকে চায় তো আমাকে চাইলো যে তাহলে তো আমি তাকেই দিলাম ইয়ের সবই তো আমার গেল সুতরাং অতএব তার কাছে ঋণী হয়ে থাকলো ভগবান প্রশ্ন হতে পারি লক্ষ লক্ষ ভক্ত তো আছেন সবাই কৃষ্ণকে জল তুলসী দিচ্ছেন রোজই কত শত কত পুজো করছেন তাহলে কজনকে আত্মাটা দেবেন আমার তো একটাই আত্মা না না না তার এমন অচিন্ত শক্তি যে সব ভক্তকে নিজের আত্মা দেবেন আর আত্মাটা তার থাকবে ষোলো থেকে সলোয়ানা বিয়োগ বলে বিয়োগ ফল হবে সলোয়ানা এমনি অচিন্ত শক্তিমান ভগবান এই জন্য বলছেন ভজনীয় গুণশ্চ ও পণ্ডিত সদাপরাং শরণাং সমিয়াত ভক্ত প্রিয় ঋতগির সুরিদ কৃতজ্ঞাত তিনি হচ্ছেন সুরিদ আর তিনি হচ্ছেন পরম কৃতজ্ঞ অর্থাৎ ভক্তকে দেবার মতো তার কিছু নাই আত্ম ছাড়া সর্বস্ব দান করে থাকেন এই জন্য এখানে একটি এই গুণটি বলেছেন ভগবান তারপর বলেন ঈশ্বর শ্রীধর স্বামী টিকা করেছেন আমাদের গোস্বামী জীব গোস্বামী শ্রীধরের টিকাটা উল্লেখ করেছেন নিজে ব্যাখ্যা করেন নাই এই জন্যই তো এই যখন ঈশ্বর ব্যাখ্যা করছি ঈশ্বর এই শব্দটি বললেন তখন বলছেন ঈশ্বর ইতি অবশ্য কর্তব্যতম এই ঈশ্বর অবশ্য তাকে ভজন করতে হবে কারণ জীব তার দাস দাসের কর্তব্য আছে ভগবানের ঈশ্বরের প্রভুর ভজন করা অতএব জীব যখন তার দাস তখন ভগবানের ভজন বা উপাসনা করতে হবে এই জন্যেই আবশ্যকতম এই রূপ ব্যাখ্যা করা হয়েছে দৈনন্দিন জীবনে এই দেব দুর্লভ মানব দেহে আমাদের কত কিছু কর্তব্য সব নয়ন সম্মুখে রয়েছে কর্তব্যের আর শেষ নাই মায়াবন্ধনেরও আর শেষ নেই আর কর্তব্যেরও শেষ নেই কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে শত শত কর্তব্য যদি নাই হয় লই যায় কোনো ক্ষতি নাই আত্মার কিছু ক্ষতি নেই ওই একমাত্র কর্তব্য শ্রী ভগবানের ভজন উপাসনা যদি আমরা শ্রী ভগবানের উপাসনা বা ভজন না করি তাহলে আমাদের যা ক্ষতি হবে সেই ক্ষতিটা পূরণ করবার জন্য আবার আমাদেরকে চৌরাশি লক্ষ জনিতে ঘুরতে হবে এবং ঘুরতে ঘুরতে যখন আমরা আমরা আবার সেই ভগবানের পুরনায় এই ভজনের উপযোগী নর্ধ পাবো তখনই আবার এই সুযোগটা আসবে এই জন্য বললেন ঈশ্বর এটি আবশ্যকতম আর হরিতি বন্ধ এই যে মায়াবন্ধন এই মায়াবন্ধন ভগবানের ভজন না করলে কেউ নাশ করতে পারবে না ভগবানের আশ্রয় নেওয়া মাত্রেই মায়া দূরীভূত হয়ে যাবে কারণ সূর্য সম কৃষ্ণ সূর্য সমমায়া ঘোর অন্ধকার যা কৃষ্ণ তা নাহি মার বিকার শ্রীপাদ সুখদেব মুনি তিনি তারপরে সেই যে কর্তব্যতা জীবের দৈনন্দিন জীবনে তার শ্রেষ্ঠ কর্তব্য তিনটি উল্লেখ করেছেন ভগবান সত্যব্য কীর্তিতব্য স্মর্তব্য চাচ্ছতাভয়ম যিনি এই মোহময় এই অন্ধকারময় মায়ার জগৎকে ত্যাগ করে আর আলোকময় সচ্চিদানন্দ শ্রী গোবিন্দের ভজন তার আলোকময় তার রাজ্যে যে আর শ্রীকৃষ্ণের রূপ গুণ বা আস্বাদন রূপ সৌভাগ্য কামনা করেন তিনি অবশ্য তার কথা আর তার লীলা শ্রবণ করবেন এখানে শ্রোতব্য কীর্তিতব্যস্য স্মর্তব্যচার ছতাবয়ম স্বামী টিকাতে লিখছেন এই যে সভ্য প্রত্যয়টা দেওয়া হয়েছে এর অর্থ হচ্ছে অবশ্য কর্তব্য অন্যথা প্রত্যয় যদি কৃষ্ণের উপাসনা জীব না করে মানব তাহলে উপাসনা না করার জন্য যে ফল পেত উপাসনার জন্য যে ফল পেত সেইটাই পাবে না হলে না একটা প্রত্যবায় হবে ভজনের জন্য এই দেহ মহান কর্তব্য মাথার উপরে সেটি করল না যখন তখন একটা প্রত্যবাহ ভোগ করতে হবে তার জন্য আবার নানা জনই ঘুরতে হবে বিশাল বিরূপ বিপুল দুঃখময় কর্তব্য কর্তব্য হানির জন্য জনিত দুঃখ তো সন্তব্য আমরা ভাগবতের একটা শ্লোক দেখি এই যে আজ আমরা হরিকথা শ্রবণ কীর্তনের জন্য এখানে এসেছি তো আমরা ভাগবতে দেখতে পাই যে এই যে সূর্যদেব উঠছেন আর ডুবছেন রোজ একদিন করে আউকে হরণ করে নিচ্ছেন আজ একটা দিন গেল আয়ুর ভান্ডার তো একটা আছে সে ভাণ্ডার একদিন কমলো আমাদের সেটা গোচর হয় না গেল আয়ুর বই হরতি পুংসামুদ্দণ্ডসৌ অসৌ সূর্য এই সূর্য উঠছে ডুবছে এক একটি দিন করে আউকে টেনে টেনে নিচ্ছে উদিত হয় অস্তজি কারো মনে এটি কোনোদিন স্বপ্ন জাগে নাই আজ একদিন গেল ওহো মৃত্যুর দিকে একদিন এগিয়ে গেলাম ভাবতেও পারে না সুখে আছি আনন্দে আছি এমনি চিরকাল চলবে নিতেই তো আশ্চর্য না বকরূপী ধর্মরাজ যখন জিজ্ঞাসা করেছিলেন মহারাজ যুধিষ্ঠিরকে কিমা আশ্চর্যম জগতে আশ্চর্য কি তখন মহারাজ বললেন নিত্য নিত্য জীব জন্তু যায় জম ঘরে বাকি যারা থাকে তারা এই মনে করে আমরা তো চিরজীবী না হইব ক্ষয় ইহা হইতে কি আশ্চর্য আছে মহাশয় বললেন বাহ তোমার প্রশ্নের উত্তরটি যথাযথ এর থেকে আর আশ্চর্য নাই তো সুতরাং মনু আসে না কিন্তু ভাগবত বললেন যে তদরীতে তাদিকে ছেড়ে দিচ্ছেন সূর্য তাদের আর উদাহরণ করছেন না কাদিকে যেন খুনো পিণিত উত্তম শ্লোকবার্তয়া आउर वही हरती पुंसाम उद्दन्यास्तान से जन नसो तस्सर्ते जब खोनो नीत उत्तम श्लोक वक्तया तस्सरीते बर्जयित्वा ये समयटा যেটুকু হরি কথা যদি এক্ষণই শোনা যায় আর আউকে সূর্য হরণ করবে না বাহ বেশ কথা বাবা এরা সারা জীবন ভোজন করছেন হরি কোথায় নিয়েই আছেন শ্রবণ কীর্তন তারাও মরছে আর যারা করছেন না তারাও মরছে আর তুমি বললে যে এখন যদি হরিকথা যদি শুনি তাহলে সূর্য আর আমাদের আয়ুকে হরণ করবে না আমি বলি নাই ভাগবত বলছে ব্যাসমুনি লিখেছেন শুভমণি ব্যাখ্যা করেছেন তাই শুভ আর আমাদের গোসাই পাল টিকা করে বুঝিয়ে দিয়েছেন যদি কারো মনে সেই রূপ সন্দেহ হয় হবেই যে তাহলে চিরকাল যদি বেঁচে থাকতেন হরিকথা ভজন করেন যারা শ্রবণ করেন তাহলে না মানতাম ভাগবতের কথা গোসাই পাল বলছেন তাবতৈব সর্ব সাফল্য আদিতি ভাব ক্ষণেই সর্ব সাফল্য এসে গেল জীবনে কি সাফল্য এলো এই ভাগবতী কথা এত মধুর যে ওই যে এখন হরিকথা শুনলেন আমাদের অন্তরে এমন একটা আনন্দের বা মধুরতার পরশ দিয়ে গেল এই ভাগবতী কথা কারণ এ তো রস না এ তো অমৃত প্রথমেই বলা আছে নিগম কল্পতরুলিকম ফলম মুখাদ অমৃত দ্রব সংযুতম এই অমৃত দ্রব এমন একটা আস্বাদনের মাধুরী বিস্তার করে গেল যে আর হরি কথা হরিনাম না নিয়ে আপনি থাকতে পারবেন না দিনে দিনে দিনে দিনে দেখতে দেখতে দেখতে দেখতে ভক্ত জীবন লাভ করবেন আর যারা ভক্ত জীবন লাভ করবেন সেই তাদের উপরে এই যে কাল এই কালের কোনো প্রভাব নেই তবে যে সকলকে খুব মরতে দেখা যায় এর একটা দৃষ্টান্ত আছে দেখুন বিড়ালি যখন ইঁদুরকে ধরে কোন ঘাড় ভেঙে খেয়ে ফেলে সেই বিড়ালি দেখবেন শীতকালে যখন বাচ্চাগুলিকে সেই দাঁত দিয়ে আর গলায় কামড় দিয়ে আর গরম জায়গায় নিয়ে যায় যেখানে উনুন যেখানটায় গরম বাচ্চাগুলো আরামে ঘুমাবে সেই জায়গায় নিয়ে যায় সেই দাঁত সেই কামড় একই কিন্তু ইঁদুরকে যে কামড়ায় বিড়ালি তার কামড় আর নিজের বাচ্চাকে কামড়ায় এই দুই প্রকার দুইটাই কি এক প্রকার যখন মায়াবদ্ধ সংসারী মানুষ মরে যায় তখন কর্মফলের বোঝা নিয়ে আর নরকে সেই মৃত্যু তাকে ফেলে দেয় আর ভক্ত যখন প্রাপ্তি হন তখন তার আত্মাকে নিয়ে ভক্তি মহারানী ধীরে ধীরে মার লোক ত্যাগ করে চিন্ময় তাকে চিন্ময় ভাগবতী তনু দিয়ে আর সেবার জন্য ভগবানের চরণে পৌঁছে দেন এ দুটো এক হলো আকাশ পাতাল তো পাতাল তো এই জন্য বলছেন হুসাইন পাদি ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন অতএব তারপরে বলেছেন হরি ঈশ্বরের পরে হরি তারপরে কর্তব্য শ্রোতব্য কীর্তিতব্য সত্যব্য চাঁদ সদাভয়ম এই প্রকারের নাম কীর্তন যারা হরিনাম পেয়েছেন ভাগবত বলেন ভগবানের কাছে ভাগবত বলেন প্রভাজ ঋষি লিখেছেন যারা নাম পেয়েছেন তারা ভগবানকে পেয়ে গেছেন কারণ নামে আর ভগবানের কোনো ভেদ নেই আর এই জন্যেই করে যেত প্রশংসা পিতাজি সুপ্রজারাজন কলা বিচ্ছন্তি সম্ভবম কলু খলু ভবিষ্যন্তি নারায়ণ পরায়ণা বললেন এই সত্যাদি যুগের প্রজা মানব এই কলিকে জন্মগ্রহণের বাসনা করে কেন শত শত আয়ু তাদের চতুর সাধন শক্তি আর কলিতে ক্ষণভঙ্গুর জীব মতিও খারাপ বললেন তাহলে কি হবে এই কলিতে একমাত্র নাম কীর্তনের দ্বারা জীব নারায়ণ পরাণ হয়ে থাকে তার উপরে আমাদের বিশেষ কলিতে ভগবান মহাপ্রভু অবতীর্ণ হয়ে আর বিতরণ করে গেলেন নাম প্রেম মাখানো ভগবান মহাপ্রভু শ্রীপাদ মহাশ্রয় করে আর এ নাম কীর্তন করতে গেলেই প্রেম আজ মর্তব্য আমাদের গোস্বাই পাগণ এই ভগবানের ভজন শিক্ষা দিতে গিয়ে বললেন গৌরীয় বৈষ্ণব কখনোই ভক্ত নন তারা হচ্ছেন রাগ ভক্ত রাগানুয় তাঁদের সেবা তাঁদের ভজন সেটি কীরকম অন্তর বাহ্য অন্তর ইহার দ্বৈত সেবন ভজন বাহ্যে সাধক দেহে করে শ্রবণ কীর্তন আর মনে নি সিদ্ধ দেহ করিয়া ভাবন রাত্রি দিন চিন্তে রাধা কৃষ্ণের সেবন এই স্মরণে শ্রীগুরু গৌরীয় বৈষ্ণব গুরুদেব তিনি যে সিদ্ধ স্বরূপের পরিচয় দিয়েছেন সেই সিদ্ধ সূর্যের ভাবনা নিয়ে আর অর্নিশি শ্রী শ্রী রাধা মাধবীর লীলা চিন্তন এবং মনে সেবা এই সাধনে ভাইব যাহা সিদ্ধ দেহে পাব তাহা গৌরীয় বৈষ্ণব গুরু জানিয়ে দিয়েছেন তুমি ব্রজে রাধার কি করি যিনি একটা সাধন ভোজনের দ্বারা যত উন্নত স্তরে আরোহণ করতে পারেন এইটাই তার শেষ পর্যায় এর উপরে আর কোনো প্রাপ্তি প্রাপ্তি নয় তোমার গতি এটা আমরা সেদিন বলেছি মহাপ্রভু শ্রী পরিকর শ্রীপাদ ঠাকুর মহাশয় বললাম মোরা হেথা রাধা গৌরব চরণ বাবু শ্বেতা রাধা কৃষ্ণ আমরা এখানে অর্থাৎ নবদ্বীপে শ্রী শ্রী গৌরণিত্যানন্দ তাঁর সেবা পাব আর সেথা মানে শ্রী বৃন্দাবনে গুরুদেব যে সিদ্ধ স্বরূপের পরিচয় দিয়েছেন এই স্মরণের দ্বারা সেই সিদ্ধ স্বরূপের ভাবনার দ্বারা এই স্মরণের এত শক্তি সাধনে ভাগ্য যাহা সিদ্ধ দেহে পাব তাহা কোনো ব্যবিচার হয় না এই কথা কারণ সহায় আছেন ভক্তি ভক্তি সহায়তায় সেই হতে আর সেই নিত্য সেবা লাভ করে জীব ধন্য হয়ে যাবে এইরূপে একটি শ্লোকে সমগ্র বিশ্ব মানবকে শ্রী শ্রী সুখদেব মুনি ভাগ কথার আরম্ভে আর ভগবানের চরণের দিকে সকলকে আকর্ষণ করছেন সকলের মন বুদ্ধি লয়কে যাতে আমরা সকলেই এই ভাগবতী উপদেশ অনুসারে ভগবানের উপাসনা করে ধন্য হতে পারি আর এই শুভ মুহূর্তে আমরা শ্রী চরণে শ্রী বৈষ্ণব পাদ বদলে এবং শ্রীহরির পাদ বদলে প্রার্থনা করি যাতে সেই শুভমতি আমরা লাভ করি যাতে আমরা ভজন পথ আশ্রয় করে ভগবানের ভজন করতে পারি ভজনে যেন উন্নতি আমাদের লাভ হয় ওই যেভাবে আছি যে স্থানে আছি আজ পঞ্চাশ বছর ভজন করছি সেইখানেই আছি এ তো ভক্তির কথা কার্য নয় ভক্তি মহারানী ইনি হচ্ছেন প্রগতিশীল সাধককে উঠিয়ে দিবেন সাধনার দ্বারা অতএব প্রগতিশীল ভজন জীবন লাভ করে ধন্য হতে পারি এই প্রার্থনা জানিয়ে আর আজকার কথা এখানেই সমাপ্ত করলাম আপনার সকলে বসুন বসুন এখন এই সমাপ্তি ঘোষণা আছে এই সমাপ্তি ঘোষণা হবে পরমহংস সমাস্বাদিত চরণ কমল চিন মকরন্দ ভক্ত জনমানস নিবাসায় শ্রী কৃষ্ণ कृष्णाय नमः गुरवी गौरचन्द्राय राधिका वै तदालये कृष्णा कृष्णभक्ताय तद्भक्ताय ते नमः हे सनातन प्रभो करुणाम्बुराशे हे শ্রীরূপ দুর্গত জন সদয়াবলোক হে ভট্ট যোগম সুমতে রঘুনাথ দাস শ্রীজীব হে মন্দমতে কুরুতা कृपान्द्रा পরম করুণা ঘন বিগ্রহ শ্রী শ্রী গৌর নিত্যানন্দে রহিতুকি কৃপাক্রমে এবং অধম তারণ পতিত পাবন দীনানুগ্রহ ব্যগ্রচেতা বৃন্দের অশেষ অনুকম্পায় গান্ধর্বিকা গিরিধরের কৃপা প্রেরণায় পূর্ব পূর্ব বৎসরের ন্যায় এবারও চিন্তামণিময় ভূমি শ্রী গৌরমণ্ডলীর প্রাণকেন্দ্র এই কলকাতা নগরীতে দু হাজার ষোলোর শ্রী গুরু পূর্ণিমা মহামহোৎসব আপনাদের সার্বিক ব্যবস্থাপনায় উদ্যোগে সহযোগিতায় এবং সমুপস্থিতিতে প্রাণস্পর্শী রূপে আপনাদের এই উৎসবটি সুচারুরূপে এখানে অনুষ্ঠিত হলেন এটি আমাদের বহু আকাঙ্ক্ষিত সারাটি বৎসর আমরা তৃষিত চাতকের মতো চেয়েছিলাম কবে গরিমাম বুধি নিখিল তত্ত্বের মূল করুণা সিন্ধু শ্রী গুরুদেবের সন্দর্শন তার আরাধনা এবং তার শ্রী মুখনিসৃত বীর্যবতী ভগবদ অনুভবময়ী আমাদের হৃৎকর্ণ রসায়না বাণী আমরা পান করে কিঞ্চিত সাধন বল মনোবল লাভ করে ধন্য হব সেই শুভ মুহূর্ত শুভ দিন উপস্থিত কিন্তু এই জগতে কিছুই তো স্থায়ী নয় সেই ক্ষণিকের দামিনী দমকের মতো গত জামিনী জিত দামিনী সেই আনন্দের মুহূর্তটি অতিবাহিত হয়ে গেল এখন আমাদের বিদায়ের পালা এইভাবে এক একত্রিত সমস্ত গুরুভ্রাতা ভগিনীগণ এবং শ্রী গুরুপাদ পদ্মের গুণমুগ্ধজন এই রকম সমাবেশ অন্যত্র তো প্রায় সম্ভব নয় এই যে আমরা শ্রবণ করছিলাম গুণাকৃষ্ট হইয়া করে নির্মল ভজন বিজ্ঞজনের হয় যদি কৃষ্ণ গুণ জ্ঞান সর্বত্যজি কৃষ্ণ ভজে তাতে উদ্ধব প্রমাণ শ্রীল ঠাকুর মহাশয় বলেছেন গুণ শনি জুড়ায় পরাণী সর্বোপরি মানব জীবনের সাফল্য এইখানে ক্ষণার্ধপি সৎসঙ্গ সেবধীর নাম সেই মহানিধি সংগ্রহে আমাদের সুবর্ণ সুযোগ এসেছিল জীবনে সেই মহন মুখরিত ভবদীয় বার্তা শ্রবণে শ্রীকুন্তি দেবী বললেন শ্রীন্বন্তি গায়ন্তি গৃহন্তি অভীক্ষ্ণস স্মরন্তি নন্দন্তি তবে হিতং জনা তৈব পশ্যন্তি অচিরেণ তাবকম ভবপ্রবাহ উপরমং পদাম্বুজম এই সাধন ভক্তি গর্ভস্তুতিতে দেবতাগণ বললেন শৃণন গৃহন সংস্মরয়ন চিন্তয়ন নামানি রূপানি মঙ্গলানিতে ক্রিয়াসু যহ তচ্চরণার বৃন্দয়োর আবিষ্ট চেতা ন ভবায় কল্পতে শ্রবণ কীর্তন স্মরণ করতে করতে যখন সেই মহৎ কৃপাশ্রিত ভাগ্যবান মানব গুরু কৃপা অভিষিক্ত হৃদয় আবিষ্ট চেতা যখন তিনি আবিষ্ট চিত্ত হবেন তিনি আর এই জগতে থাকবার যোগ্য থাকবেন না এখানের প্রয়োজন শেষ অস্তু তো নয়নের সার্থকতা হচ্ছে ভক্ত দর্শনে অক্ষ্ণ ফলম তাদৃশ ভক্ত দর্শনম তন্বা ফলং তাদৃশ ভক্ত গাত্র স্পর্শনম জিহ্বা ফলম তাদৃশ ভক্ত কীর্তনম যত ভাগবতা দুর্লভা হি লোকে কোরআন বললেন সেই শুভ মুহূর্ত বা সেই অবসর আমরা প্রাপ্ত হয়েছিলাম বিশেষত আজ গৌর করুণার যুগে শ্রীমন মহাপ্রভু কৃপারূপী কাদম্বিনী মালা জগতে উদিত হয়ে আর অবিরাম যে মৃত বৃষ্টি করছেন নববিধা ভক্তি শস্যকে উজ্জীবিত করছেন সাধু মহান্ত মেঘগণ তারা বিশ্বদানে করে বরিশন এই কথামৃত কৃপামৃত তাতে ফলে প্রেম ফল ভক্ত খায় নিরন্তর তার শেষে জিয়ে জগজন এই কথামৃত কৃপামৃত গুরুতত্ত্বের মহিমা বলবার মতো ভাষা কার আছে সেখানে তো দেবী সরস্বতীও মুখ ঠাকুর মহাশয় বললেন যে এহেন পরমশ্রেয় আত্যন্তিকী ভক্তি যে শ্রীগুরু প্রসাদে ভাই এসব ভজন পাই প্রেম ভক্তি সখী অনুচরী একমাত্র শ্রীগুরু কৃপাহী মূল শেষে গিয়ে বলছেন যে অহংকার অভিমান এইগুলি তো বাধা দিচ্ছে অসৎ সঙ্গ অসৎ জ্ঞান ছাড়ি ভজ গুরুপাদ পদ্ম কর আত্মনিবেদন দেহ গেহ পরিজন অগ গুরু বাক্য পরম মহত্ব শ্রীকৃষ্ণ চৈতন্য দেব রতিমতি তারে সেব প্রেম কল্প তরুবর দাতা ব্রজরাজ নন্দন অগ রাধিকার প্রাণধন অপরূপ এই সব কথা তিন বাঞ্ছা অভিলাষী শচি গর্ভে পরকাশী সঙ্গে সব পারিষদগণ গৌরহরি অবতরি প্রেমের বাদর করি সাধিল আপন মনের সাধ রাধিকার প্রাণপতি আজ কিলাহি কাদয়ে নীতি ইহা বুঝ ভকত সমাজ এই গৌরলীলা মহিমা গোপতে সাধিব সিদ্ধি সাধনটা কি নবধা ভক্তি প্রার্থনা করিব দৈন্যে সদা করি হরি সংকীর্তন সদাই আনন্দমন ইষ্টলাভ বিনা আর সব বাধা তো এই দেহাদি অভিনিবেশ সেই গৌরকৃপা সাম্রাজ্যের যে শ্রীমন মহাপ্রভুর এই বিমল সম্প্রদায় এতে যিনি আচার্য কমলকুল দিবাকর রূপে গৌরীয় গগনে সমুদিত সেই গৌরীয় বৈষ্ণবাচার্য বর্জ শ্রীল সনাতন গোস্বামী পাদের আজ আরাধনা তিথি বা নির্যান দিবস যিনি মহাপ্রভুর আজ্ঞায় আমাদেরকে ভক্ত ভক্তি কৃষ্ণ প্রেম তত্ত্বের নির্ধার জানালেন বৈষ্ণবীর কৃত্য আর বৈষ্ণব আচার লুপ্ত তীর্থ উদ্ধার সেবা প্রবর্তন বৈরাগ্য শিক্ষণ এহেন আচার্য চরণে রাজ আরাধনা তিথি আমরা সংক্ষেপে তার গুণলেশ গুণসিন্ধুর এক বিন্দু স্মরণ করছি শ্রীলক কবি কর্ণপুর বললেন গৌরেন্দ্রস্ব সভা বিভূষণমণি ত্যাক্তাযরিদ্ধাং শ্রিয়ম রূপস্য অগ্রজ ঈশ তরুণীং বৈরাগ্য লক্ষ্মীং দধে অন্ত ভক্তি রসীন পূর্ণ হৃদয় বাহ্যে অবধূতা কৃতে শৈবালই পিহিতং মহাশরৈব প্রীতিপ্রদস্তদ্বিদাম এই যে শ্রীরূপের অগ্রজ শ্রী সনাতন ইনি গৌরেন্দ্র শ্রী বাদশাহ হোসেন শাহর সভার বিভূষণমণি ছিলেন সেই সমৃদ্ধিশালী সম্পদ লক্ষ্মীকে তিনি ত্যাগ করে তরুণী বৈরাগ্য লক্ষ্মী প্রণয়িনীর হাত ধরে আর বাইরে বেরিয়ে এলেন কিরকম অবধূতাকৃতি ধারণ করলেন ছেঁড়া কথা ন্যাড়া মাথা মুখে কৃষ্ণ গুণগাথা পরিধানে ছেঁড়া বহির্বাস কহু কান্দে কহু হাসে কভু প্রেমানন্দে ভাসে কভু ভিক্ষা কভু উপবাস এই কৃতি এর মহিমা সকলে জানেন না কেন না শৈবালে আচ্ছন্ন মহা সরোবরের মতো যারা জানেন ইনি তাদের কাছে প্রীতিপ্রদ রামকেলিতে যখন মহাপ্রভুর দর্শন পেলেন সেই থেকে আত্মহারা তো বারবার গৃহত্যাগের প্রচেষ্টা বাদশাহ শেষে কারারুদ্ধ করলেন ভাগবত চর্চা করছেন রাজসভায় যান না তো এই তো শ্রীরূপের বৈরাগ্যকালে সনাতন বন্দিশালে সেই রামকেলিতে বিষাদ ভাবয়ে মনে মনে রূপেরে করুণা করি ত্রাণ কইলা গৌর হরি মধমে না কইল স্মরণে আমাকে তিনি স্মরণ করলেন না মোর কর্ম দোষ ফাঁদে হাতে পায়ে গলে বেঁধে রাখি আছে কারাগারে ফেলি এ দুঃখ এ দুঃখ সমুদ্র পাশে তুমি কৃপা করে আমায় কেশে ধরে চরণ নিকটে লহ তুলি আমার পশ্চাতে অগাধ জল দুই পাশে দাবানল সন্মুখে সান্ধিল ব্যধবান কাতরে হরিণী ডাকে পড়িয়া বিষম পাকে ওগো এইবার কর পরিত্রাণ জগাই মাধাই হেলে বাসুদেব অজামিলে তুমি অনায়াসে করিলে উদ্ধার এহেন দুঃখ এহেন দুঃখ সমুদ্র ঘরে নিস্তার করহ মোরে ওগো তোমা বিনা কেহ নাহি আর কারাগারে বসে কাঁদছিলেন হেনকালে একজনে অলক্ষিতে সনাতনে পত্রী দিলা রূপের নিখন শ্রীরূপ লিখছেন দাদা আপনার জন্য মুদির কাছে দশ হাজার স্বর্ণ মুদ্রা গচ্ছিত আছে তাই দিয়ে আত্মভার মোচন করুন হেনকালে একজনে অলখিতে সনাতনে পত্রী দিলা রূপের লিখন শ্রীরূপের পত্রী পাইয়া বন্দি হইতে পলাইয়া সেই পাত্রা পর্বতে ঈশান এই মোহররূপী কাল জমকে কেন নিয়ে এসেছ এখনো তোমার আচলে একটি আছে যাও তো শ্রীরূপের পত্রী পাইয়া বন্দি হইতে পলাইয়া কাশীপুরে গৌরাঙ্গ ভেটিলা ছেঁড়া বস্ত্র অঙ্গে মলি হাতে নখ মাথে চুলি নিকটে যাইতে অঙ্গ হালে এক দুই গুচ্ছ তৃণ ধরি এক গুচ্ছ দন্তে করি পড়িলা গৌরাঙ্গ পদ তলে দরবেশ রূপ দেখি প্রভুর সজল আখি চন্দ্রশেখর দ্বারে কোনো বৈষ্ণব বসে আছেন না না কোনো বৈষ্ণব নয় প্রভু এক দরবেশ দরবেশ রূপ দেখি প্রভুর সজল আখি বাহু পসারিয়া আইসে ধাইয়া সনাতনে করে কোলে আর সনাতন কাতরে বলে প্রভু আমার স্পর্শ কি লাগিয়া অস্পৃশ্য পামর মুই অস্পৃশ্য পামর দিন ওগো দুরাচার মন্দহীন আমার নিচ সঙ্গে নিচ ব্যবহার এহেন অধম জনে স্পর্শ প্রভু কি কারণে আমি যোগ্য নহি তোমার স্পর্শিবার প্রভু কহেন সনাতন তোমার স্পর্শী কৃতার্থ হইতে তোমার পবিত্রতা গুণ নাহিক আমাতে ভক্তি বলে পারো তুমি ব্রহ্মাণ্ড শোধিতে ভোট কম্বল দেখি গায় প্রভু পুন পুন চায় লজ্জিত হইল সনাতন গৌরী আরে ভোট দিয়া ছেড়া এক কন্থা লইয়া প্রভু স্থানে পুন আগমন গৌরাঙ্গ করুণা করি রাধা কৃষ্ণ নাম মাধুরী শিক্ষা করাইলা সনাতনে দুইটি মাস সম্বন্ধ বিদেয় প্রয়োজন তত্ত্ব শিক্ষা দিলেন প্রভু কহেন রূপসনে দেখা হবে বৃন্দাবনে প্রভুর আজ্ঞায় করিলা গমনে ছেঁড়া কাথা ন্যাড়া মাথা মুখে কৃষ্ণ গুণগাথা পরিধানে ছেঁড়া বহির্বাস কভু কান্দে কভু হাসে কভু প্রেমানন্দে ভাসে কভু ভিক্ষা কভু উপবাস গৌর করুণা সেই রাজমন্ত্রীকে কিভাবে সাজালো শৈবালয় পিহিতং মহাশরৈব গিয়া গোসাই সনাতন প্রবেশিলা বৃন্দাবন দেখি শোভা মধুপুরী প্রেমে পরে ঘুরি ঘুরি এই রূপে বিশ্রান্তি আইলা গিয়া গোসাই সনাতন প্রবেশিলা বৃন্দাবন রূপ সঙ্গে হইল মিলন ঘর্ম অশ্রু নেত্রে পরে শ্রীরূপ সনাতনের পদ ধরে কহেরূপ গদগদ বচন গৌরাঙ্গের যত গুণ কহেরূপ সনাতন হানাত হানাদ বলি ডাকে ব্রজবাসী ঘরে ঘরে মাধুকুরি ভিক্ষা করে এই রূপ কতদিন থাকে কতদিন অন্তর্মনা ছাপ্পান্ন দণ্ড ভাবনা চারিদণ্ড নিদ্রা বৃক্ষ তলে তাহা ছাড়ি কুঞ্জে কুঞ্জে ভিক্ষা করি পুঞ্জে পুঞ্জে ফল মূল করয়ে ভক্ষণে তুলিয়া বনের শাক অলবনে করি পাক মুখে দেন দুই এক গ্রাস ছাড়ি ভোগবিলাস ওগো তরুতলে কৈলাবাস দুই এক দিন উপবাস এইগুলি কি খাওয়া যায় মদনমোহন বলছেন অন্তত নুনটা তো দেবে ছিন্ন বস্ত্র শোভে গায় ধুলাতে লুটায় কায় পরিধানে ছেঁড়া বহির্বাস আর ব্রজ ধুলিতে লুণ্ঠিত হচ্ছেন এ রাধা বল্লভ দাস মনে বড় অভিলাষ কবে হব তার দাসের দাস মহাজন বলছেন কবে সেই আচার্যপাত ছিল সনাতনের দাসের দাস হতে পারবো ঠাকুর মহাশয় বললেন কিমর করম অতি মন্দ ব্রজে রাধা কৃষ্ণ পদ আমি না সেবিনু তিল আধ আমি না বুঝিনু রাগের সম্বন্ধ স্বরূপ সনাতন রূপ রঘুনাথ ভট্টযুগ ভূগর্ভ ভূগর্ভ লোকনাথ ইহা সবার পাদ পদ্ম আমি না সেবিনু তিল আধ কিসে মোর পরিবেক সাধ এই মহাজনের আকুতি সময় সীমা অতিক্রম অতিক্রান্ত হয়েছে আপনারাও দূর দূরান্ত থেকে এসেছেন আপনাদের প্রতি শ্রদ্ধা এবং আন্তরিক ভক্তি জানাবার মতো আমাদের কোনো ভাষা নেই আবার আমরা একটি বৎসর অপেক্ষা করে থাকব আবার গুরু পূর্ণিমা তিথি এসে উদিত হবেন শ্রী গুরু মহারাজ আমাদের ভাগ্যাকাশে সেই নবীন শ্রাবণের অম্বুদ রূপে এসে আবার দর্শনামৃত কৃপামৃত সংজ্ঞামৃত কথামৃত বর্ষণ করে আমাদের হৃদয়রূপী তপ্ত মরুভূমিকে সুশীতল করবেন যারা যারা এই উৎসবে সহযোগিতা করলেন পরিশ্রম করলেন এবং আমাদের সঙ্গে একান্তভাবে সমপ্রাণতায় সহযোগিতা হাত বাড়িয়ে দিলেন তাদের সকলের প্রতি সশ্রদ্ধ প্রণতি এবং আন্তরিক প্রীতি শুভেচ্ছা আবার পুনরায় এই উৎসবের কামনা রেখে এইবারকার দু হাজার ষোলোর গুরু পূর্ণিমা উৎসবের এইখানেই দেওয়া হলো বিরতি জয় শ্রীনিতাই গৌর সীতানাথ জয় রাধানাথ জয় শ্রী গুরুদেব জয় পতিত পাবন গৌর ভক্তবৃন্দ